আবু জর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ তৈরি করা হয়েছে তিনি বললেন মসজিদে হারাম আমি বললাম অতপর কোনটি তিনি বললেন মসজিদে আকসা আমি বললাম উভয় মসজিদ তৈরির মাঝখানে কত ব্যবধান ছিল তিনি বললেন চল্লিশ বছর অতপর তোমার যেখানেই সালাতের সময় হবে সেখানেই সালাত আদায় করে নিবে কেননা এর মধ্যে ফজিলত নিহিত রয়েছে